সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প প্রফেসর শঙ্কু ও খোকা রচনা সত্যজিৎ রায় গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় তেরোশো চুয়াত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু প্রহ্লাদ প্রতুল গুহ মজুমদার বাবু দয়ারাম বোস খোকার মা এবং খোকা গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও খোকা সাতই সেপ্টেম্বর আজ এক মজার ব্যাপার হলো আমি কাল সকালে আমার ল্যাবরেটরিতে কাজ করছি এমন সময় চাকর প্রহ্লাদ এসে খবর দিল যে একটি লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে কে লোক জিজ্ঞেস করতে প্রহ্লাদ মাথা চুলকে বলল আগে সে নাম তো বলেনি বাবু তবে আপনার কাছে সচরাচর যেমন লোক আসে ঠিক তেমনটি নয় আমি বললাম দেখা না করলেই নয় বড় ব্যস্ত আছি যে প্রহ্লাদ বলল আগে বলতেছেন বিশেষ জরুরি দরকার না দেখা করি যাইতে চান না কি আর করি কাজ বন্ধ করেই যেতে হলো গিয়ে দেখি একটি অতি গোবেচারা সাধারণ গোছের ভদ্রলোক বছর তিরিশেক বয়স পরনে ময়লা খাটু ধুতি হাত কাটা শার্টের চারটে বোতামের দুটো নেই মুখে তিন দিনের দাড়ি হাত দুটো নমস্কারের ভঙ্গিতে জড়ো করে দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছেন কি ব্যাপার জিজ্ঞেস করতে ভদ্রলোক ঢোক গিলে বললেন আগে আপনি যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসতে পারেন তো বড় ভালো হয় আমি বললাম কেন বলুন তো আমি তো এখন বিশেষ ব্যস্ত ভদ্রলোক যেন আরও খানিকটা কাঁচুমাচু হয়ে বললেন আপনি ছাড়া আর কার কাছে যাব বলুন আমি থাকি ঝাঁঝায় আমার ছেলেটার ব্যারাম কি যে ব্যারাম তা বুঝতেও পারছি না আপনি হলেন এই মূল্যকের সবচেয়ে বড় ডাক্তার তাই আপনার কাছেই আমি অনেক কষ্টে হাসি চেপে ভদ্রলোককে বাধা দিয়ে বললাম আপনার একটু ভুল হয়েছে আমি ডাক্তার নই বৈজ্ঞানিক ভদ্রলোক একেবারে যেন চুপসে গেলেন ভুল হয়েছে বই বৈজ্ঞানিক ও তাহলে বোধহয় ভুলই হয়েছে কি কিন্তু তাহলে কোথায় যাব বলুন তো কেন আপনাদের ওদিকে তো আরও অনেক অন্য ডাক্তার রয়েছেন তা আছে তবে তারাও কিছু করতে পারলো না আমার খোকার জন্য কি হয়েছে আপনার ছেলের কত বয়স আগে ছেলে আমার চার পুড়েছে গত জ্যৈষ্ঠী মাসে খোকা বলেই ডাকি ভালো নাম অমূল্য হয়েছে কি এই সেদিন এই গত বুধবার সকালে আমার উঠোনের এক কোণে শ্যাওলা ধরে ভারী পেছল হয়ে আছে সেখানে খেলা করতে গিয়ে পা পিছলে পড়ে মাথার বাঁ দিকটা একটা চোট লাগলো খুব কান্নাকাটি করলো খানিকটা পরে দেখলাম মাথার ওইখানটা যে বেশ ফোলা অবশ্যই দুদিনেই কমে গেল কিন্তু সে থেকে কি যে আবল তাবল বকছে তা বুঝতেই পারছি না অমন কথা সে এর আগে কখনো বলেনি বাবু তবে কেমন যেন মনে হয় বুঝতে পারছি না তবু মনে হয় সে কথা যেন মানে আছে তবে আমরা তো মুখ্যসূক্ষ্ম মানুষ পোস্ট অফিসের কেরানি আমরা তার মানে বুঝি না ডাক্তার বোঝেনি তার মানে আগে না আর সে ডাক্তার তো তেমন নয় তাই ভাবলাম যে আপনার কাছে আমি বললাম কেন ঝাঝার ডাক্তার গুহ মজুমদারকে তো আমি চিনি তিনি তো ভালো চিকিৎসক তাতে ভদ্রলোক খুব কাতরভাবে বললেন আমার কি তেমন সামর্থ্য আছে বাবু যে আমি বড় ডাক্তারকে ডাকবো আমায় সবাই বললে যে গিরিডির শঙ্কু ডাক্তারের কাছে যাও তিনি দয়ালু লোক বিনি পয়সায় তোমার ছেলেকে ভালো করে দেবেন তাই এলুম আর কি ভদ্রলোকটিকে দেখে মায়া হচ্ছিল তাই আমার ব্যাগ থেকে কুড়িটা টাকা বার করে দিয়ে বললাম আপনি গুহ মজুমদারকে দেখান তিনি নিশ্চয়ই আপনার ছেলেকে ভালো করে দেবেন ভদ্রলোক কৃতজ্ঞভাবে টাকাটা পকেটে পুড়ে হাত জোর করে মাথা হেঁট করে বললেন আসি তাহলে আপনাকে অযথা বিরক্ত করলুম মাফ করবেন ভদ্রলোক চলে যাবার পর নিশ্চিন্ত মনে হাঁপ ছেড়ে ল্যাবরেটরিতে ফিরে এলাম এরা আমাকে ডাক্তার বলে ভুল করলো কি করে সেটা ভেবে যেমন হাসি পাচ্ছে তেমন অবাকও লাগছে দশই সেপ্টেম্বর সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা আমার চিরকালের অভ্যেস উঠে হাত মুখ ধুয়ে একটু উশ্রির ধারে বেড়াতে যাই আজ প্রাতভ্রমণ সেরে ফিরে এসে দেখি ঝাঝার ডাক্তার প্রতুল গুহ মজুমদার ও সেই দিনের সেই ভদ্রলোকটি আমার বৈঠকখানায় বসে আছেন আমি তো অবাক প্রতুলবাবু এমনিতে বেশ হাসি খুশি কিন্তু আজ দেখলাম তিনি রীতিমতো গম্ভীর ও চিন্তিত আমাকে দেখেই সোফা ছেড়ে উঠে নমস্কার করে বললেন আপনি তো মশাই বেশ আমার ঘাড়ে চাপিয়ে দিলেন এ চিকিৎসা তো আমার দ্বারা সম্ভব নয় প্রফেসর শঙ্কু আমি প্রহ্লাদকে ডেকে কফি আনতে বলে সোফায় বসে প্রতুলবাবুকে বললাম কি অসুখ হয়েছে বলুন তো ছেলেটির কষ্টটা কী কোনো কষ্টই আছে বলে মনে হয় না তবে মাথায় চোট লেগে রেনে কিছু হয়েছে কি ভুল বকছে বকছে কিন্তু ভুল ঠিক বলা শক্ত এখনো পর্যন্ত এমন কিছু বলতে শুনিনি যেটাকে জোর দিয়ে ভুল বলা চলে আবার এমন কিছু বলতে শুনেছি যেগুলো একেবারে অবিশ্বাস্য রকমের ঠিক কিন্তু আমি বা এ ব্যাপারে কি করতে পারি বলুন প্রতুলবাবু ও অন্য ভদ্রলোকটি পরস্পরের দিকে চাইলেন তারপর প্রতুলবাবু বললেন আপনি একবার আমাদের সঙ্গে চলুন আমার গাড়ি আছে একবার দেখে আসুন অন্তত আমার মনে হয় আর কিছু না হোক আপনার খুব আশ্চর্য ইন্টারেস্টিং লাগবে সত্যি বলতে কি কেউ যদি এর একটা কিনারা করতে পারে তবে সেটা আপনিই পারবেন খুব একটা জরুরি কারণ না থাকলে প্রতুলবাবু আমাকে এমন অনুরোধ করতে না সেটা জানি কাজেই শেষ পর্যন্ত তাদের সঙ্গ নিতেই হলো ফিয়াট গাড়িতে করে গিরিডি থেকে ঝাঁঝা পৌঁছতে আমাদের লাগলো দু ঘন্টা পথে আসতে আসতেই জেনেছিলাম অন্য ভদ্রলোকটির নাম দয়ারাম বোস সাত বছর হলো ঝাঁঝার পোস্ট অফিসে চাকরি করছে বাড়িতে স্ত্রী আছেন আর ওই একটিমাত্র ছেলে অমূল্য ওরফে খোকা বাড়িটাও দেখলাম ভদ্রলোকের চেহারার সঙ্গে মানানসই খোলার ছাতওয়ালা একতলা বাড়ি দুটি মাত্র ঘর আর একটা আট হাত বাই দশ হাত উঠোন যে উঠোনে খোকা পিছলে পড়েছিল পূব দিকে ঘরের একটা ছোট্ট খাটের ওপর বালিশে মাথা দিয়ে খোকা শুয়ে আছে রোগা শরীর মাথাটা আর চোখ দুটো বড় চুলগুলো ছোট ছোট করে ছাঁটা আমাকে ঘরে ঢুকতে দেখেই খোকা বলল স্বাগতম আমি একটু হেসে বললাম তুমি সংস্কৃতে অভ্যর্থনা জানাতে শিখলে কি করে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে খোকা কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে বলল six and seven point two five পরিষ্কার ইংরেজি উচ্চারণ কিন্তু এ প্রশ্নের মানে কি আমি দয়াময়বাবুর দিকে চেয়ে বললাম এসব কথাও কোত্থেকে শিখল দয়ারামের বদলে প্রতুলবাবু ফিসফিস করে বললেন যা বুঝছি ও যে সমস্ত কথা কদিন ধরে বলছে তা ওকে কেউ শেখায়নি ও নিজে থেকেই বলছে সেইখানেই তো গণ্ডগোল অথচ খাচ্ছে তাচ্ছে ঠিকই ঘুমটা বোধহয় একটু কমেছে আমরা যখন বেরিয়েছি পাঁচটায় তখনও উঠে গিয়ে কথা শুরু করেছে আমি বললাম সকালে কি বলছিল এই প্রশ্নের উত্তর খোকা নিজেই দিল সে বলল কর্ভাস স্প্ল্যান্ডেন পাশের ডোমেস্টিকাস আমার পিছনেই একটা চেয়ার ছিল আমি সেটায় ধপ করে বসে পড়লাম এ যে আমাদের অতি পরিচিত সব পাখির ল্যাটিন নামগুলো বলছে ভোরে ঘুম থেকে উঠে যেসব পাখিকে প্রথম ডাকতে শুনি সেগুলোরই ল্যাটিন নাম হলো এই দুটো কভার স্প্লেন্ডন হলো কাক আর পাশের ডোমেস্টিকাস হলো চড়াই এবার আমি খোকাকে জিজ্ঞেস করলাম তোমাকে এসব নামগুলোকে শেখালো বলতে পারো কোনো উত্তর নেই সে এক দৃষ্টে একটা দেয়ালে টিকটিকির দিকে চেয়ে রয়েছে এবার বললাম একটুক্ষণ আগে আমাকে দেখে যে কথাটা বললে সেটা কি six and seven point two five তা তো বুঝলাম কিন্তু সেটার কথা শেষ করলাম না কারণ আমার হঠাৎ খেয়াল হলো আমার চশমা দুটো লেন্সের পাওয়ার হলো মাইনাস সিক্স ও minus seven point two five এমন আশ্চর্য অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়েছে বলে মনে পড়ে না এবার বিছানার দিকে একটু এগিয়ে গিয়ে খোকার উপর একটু ঝুঁকে পড়ে প্রতুলবাবুকে জিজ্ঞেস করলাম ব্যথাটা মাথার ঠিক কোনখানটায় লেগেছিল বলুন তো প্রতুল ডাক্তারের মুখ খোলার আগেই খোকাই জবাব দিল অস টেম্পোরালে না একেবারে অবিশ্বাস্য অভাবনীয় ব্যাপার মাথার হাড়ের ডাক্তারি নামও জেনে ফেলেছে এই সাড়ে চার বছরের ছেলে আমি ঠিক করলাম খোকাকে আমার বাড়িতে এনে কয়েকদিন রাখব তাকে পর্যবেক্ষণ করব পরীক্ষা করব মানুষের ব্রেন সম্বন্ধে অনেক কিছু স্টাডি করা হয়তো এর থেকে সম্ভব হবে বৈজ্ঞানিক হিসেবে আমার হয়তো অনেক উপকারও হবে দয়ারাম ও প্রতুলবাবু দুজনেই আমার কথায় রাজি হয়ে গেলেন খোকার মা কেবল বললেন আপনি ওকে নিয়ে যেতে চান তো নিয়ে যান কিন্তু দয়া করে ঠিক যেমনটি ছিল তেমনটি করে আমাদের আবার ফেরত দিয়ে যাবেন চার বছরের ছেলের চার বছরের বুদ্ধি ভালো ও যে কথা বলছে আজকাল সে তো আর আমাদের সঙ্গে নয় সে তো নিজের সঙ্গে আমরা ওর কথা তো বুঝি না ছেলে যেন আর আমাদের ছেলেই নেই এতে মনে বড় কষ্ট পাই ডাক্তারবাবু আমার তো এই একমাত্র ছেলে তাই আমাদের কথাটাও একটু ভেবে দেখবেন এই রোগের ওষুধ আমারও জানা নেই তবে আমার মতো বৈজ্ঞানিকের পক্ষে মাথা খাটিয়ে চেষ্টা করলে এর একটা চিকিৎসা বার করা সম্ভব নয় সেটাই বা ভাবি কি করে তবে মুশকিল হয়েছে কি খোকার যে জিনিসটা হয়েছে সেটাকে ব্যারাম বলা চলে কি না সেখানেই সন্দেহ তবু বুঝতে পারি ছেলে বেশি বদলে গেলে বাপ মায়ের কখনো ভালো লাগে না বিশেষ করে রাতারাতি বদলালে তো কথাই নেই যা যা ছাড়লাম প্রায় দুপুর সাড়ে এগারোটা প্রতুলবাবুই পৌঁছে দিলেন পথে সাতাশ মাইলের মাথায় গাড়িটা হঠাৎ একটু বিগড়ে থেমে গিয়েছিল তাতে খোকা শুধু একবার বলে স্পার্কিং প্লাগ বনেট খুলে দেখা যায় স্পার্কিং প্লাগেই গণ্ডগোলটা হচ্ছে এবং সেটা ঠিক করাতেই গাড়িটা চলল এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি বা খোকাও কোনো কথা বলেনি কাল থেকেই খোকা আমার এখানে আছে আমার দোতলার দক্ষিণ দিকের ঘরটায় ওকে রেখেছি দিব্যি নিশ্চিন্তে আছে বাড়ির কথা বা মা বাবার কথা একবারও উচ্চারণ করেনি আমার বেড়ালের নাম নিউটন শুনে খোকা খালি বলল গ্র্যাভিটি বুঝলাম স্যার আইজেক নিউটন যে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন সেটাও খোকা কি করে জানি জেনে ফেলেছে বেশিরভাগ সময় খোকা চুপচাপ খাটেই শুয়ে থাকে আর কি জানি ভাবে আমার চাকর প্রহ্লাদ তো ওকে পেয়ে ভারী খুশি আমি যেটুকু সময় ঘরে থাকি না সে সময়টুকু প্রহ্লাদ ওর কাছে থাকে তবে খোকার সঙ্গে কোনো কথাবার্তা চলে না এইটিতেই তার দুঃখ আমার কাছে তাই নিয়ে আফসোস করাতে আমি বললাম কিছুদিন এখানে থাকতে আশা করছি ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে কথাটা বলেই অবশ্যই মনে হলো যে সেটা সত্যি হবে কি না আমার জানা নেই খোকার মাথাটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য দুটো নাগাদ ওকে একটা ঘুম পাড়ানো বড়ি দুধে গুলে খেতে দিলাম খোকা গেলাসটা হাতে নিয়েই বলল সমনলিন অথচ দুধটা দেখে বা শুঁকে ওষুধের অস্তিত্ব টের পাওয়ার কোনো উপায়ই নেই এদিকে আমি তো মিথ্যে কথা বলতে পারি না ধরা যখন পড়েই গিয়েছি তখন সেটা স্বীকার করেই বললাম তোমার ঘুমলে ভালো হবে ওটা খেয়ে নাও খোকা শান্ত স্বরে বলল না ওষুধ দিও না ভুল করো না আমি বললাম তুমি কি করে জানলে আমি ভুল করছি তোমার কি হয়েছে তুমি জানো খোকা চুপ করে জানলার বাইরে চেয়ে রইল আমি আবার বললাম তোমার কি কোনো অসুখ করেছে সে অসুখের নাম তুমি জানো খোকা কোনো কথা বলল না এ প্রশ্নের উত্তর কোনোদিন তার কাছে পাওয়া যাবে কি না জানি না দেখি বইপত্র ঘেঁটে যদি কোনো কুলকিনারা করতে পারি আজ সকাল থেকে খোকার কথা ও জ্ঞানের পরিধি অসম্ভব বেড়ে গেছে কাল সারাদিন নানান ডাক্তারি ও বৈজ্ঞানিক বই ঘেঁটেও খোকার এই অদ্ভুত ব্যারাম সম্পর্কে কিছুই জানতে পারিনি দুপুরবেলা আমার দোতলা স্টাডিতে বসে জুলিয়াস রিডলের লেখা মস্তিষ্কের ব্যারামের ওপর বিরাট মোটা বইটা এক মনে পড়ছি এমন সময় হঠাৎ খোকার গলা কানে এলো ওতে পাবে না আমি অবাক হয়ে মুখ তুলে দেখি সে কখন জানি তার ঘর থেকে উঠে চলে এসেছে এর আগে এখানে এসে অবধি সে তার নিজের ঘরের বাইরে কোথাও যায়নি বা যাবার ইচ্ছেও প্রকাশ করেনি আমি বইটা বন্ধ করে দিলাম খোকার কথার মধ্যে এমন একটা স্থির বিশ্বাসের সুর যে সেটা অগ্রাহ্য করার কোনো উপায় নেই একজন ষাট বছর বয়সের বুদ্ধিমান বুড়ো যদি আমায় সে গম্ভীরভাবে বলতো রেডলের বইয়ে কোনো একটা জিনিস নেই আমি হয়তো তার কথা পুরোপুরি বিশ্বাস নাও করতে পারতাম কিন্তু সাড়ে চার বছরের খোকার কথায় আমার হাতের বইটা যেন আপনা থেকেই বন্ধ হয়ে গেল খোকা কিছুক্ষণ ঘরে পায়চারি করে জানলার কাছে গিয়ে দাঁড়ালো তারপর হঠাৎ আমার দিকে ঘুরে বলল টিরানিয়াম ফসফেট আশ্চর্য একতলায় আমার ল্যাবরেটরিতে রাখা আমার তৈরি নতুন অ্যাসিডের নাম খোকা জানল কি করে আমি বললাম হুম ভারী কড়া অ্যাসিড খোকার মুখে যেন এই প্রথম একটু হাসির আভাস দেখলাম সে বলল ল্যাবরেটরি দেখব এই সেরেছে ওকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার মোটেই ইচ্ছে নেই আমার এই অবস্থায় ওকে ওই সব কড়া কড়া অ্যাসিড গ্যাস ইত্যাদির মধ্যে নিয়ে গেলে যে কখন কি করে বসবে তার কি ঠিক আছে আমি একটু ইতস্তত করে বললাম মানে ওখানে গিয়ে কি হবে ধুলো তাছাড়া গন্ধও ভালো নয় নানা রকম আজে বাজে ওষুধপত্র খোকা কিছু না বলে আবার পায়াচারি শুরু করল আমার টেবিলের ওপর একটা গ্লোব ছিল সেটা সে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখল গ্লোবটায় সাউথ আমেরিকার একটা জায়গায় খানিকটা রং চটে গিয়েছে ফলে কিছু জায়গার নাম চিরকালের মতো সেটা থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল খোকা কিছুক্ষণ সেই ছোট্ট রং ওঠা জায়গাটার দিকে চেয়ে থেকে তারপর আমার টেবিলের উপর থেকে ফাউন্টেন পেন তুলে খুদে খুদে অক্ষরে সেই জায়গাটায় কি জানি লিখল শেষ হলে পর গ্লোবটার উপর ঝুঁকে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম লিখেছে সেরিনহা জেকবিনা ক্যাম্পো ফমোসা এই কটি নামই গ্লোবটা থেকে বাদ পড়ে গিয়েছিল তারপর থেকে নিয়ে আজ সারা দিন খোকা যে কত কি বলেছে তা ঠিক ঠিকানা নেই আইনস্টাইনের ইকুয়েশন আমার নিজের পোলার রিপ্লেয়ান থিওরি চাঁদে কোন উপত্যকা সবচেয়ে বড় কোন পাহাড় সবচেয়ে উঁচু বুধ গ্রহের আবহাওয়ায় কেন এত কার্বন ডাইঅক্সাইড এমনকি আমার ঘরের বাতাসে কি কি জীবাণু ঘুরে বেড়াচ্ছে এসবই খোকা আউড়ে গেছে এর ফাঁকে একটা আস্ত মাদ্রাজি গান গেয়েছে ও হ্যামলেট থেকে to be or not to be আবৃত্তি করেছে বিকেল চারটে নাগাদ আমি আমার ঘরে বসে কাজ করছিলাম প্রহ্লাদ খোকার কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে আর সেই ফাঁকে খোকা তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে একতলায় চলে এসছে কিছুক্ষণ পরে প্রহ্লাদ ঘুম থেকে উঠে ওকে দেখতে না পেয়ে আমার কাছে এসেছে তারপর আমরা দুজনে নিচে গিয়ে দেখি সে আমার ল্যাবরেটরির তালা দেওয়া দরজাটা ফাঁক করে ভিতরে উঁকি দিয়ে দেখছে আমি অবশ্যই তাকে ধমক টমক কিছুই দিলাম না কেবল ওর হাতটা ধরে বললাম চলো আমরা পাশের বৈঠকখানে গিয়ে বসি সে অমনি বাধ্য ছেলের মতো আমার সঙ্গে বৈঠকখানার সোফায় গিয়ে বসলো আর ঠিক সেই সময়ই এসে পড়লেন আমার পড়শি অবিনাশবাবু তার আবির্ভাবটা আমার কাছে খুব ভালো লাগলো না কারণ অবিনাশবাবু ভারী গোপ্যে মানুষ খোকাকে দেখে এবং তার কীর্তিকলাপ শুনে যদি আর পাঁচজনের কাছে গল্প করেন তাহলে আর রক্ষে নেই আমার বাড়িতে দেখতে দেখতে মেলা বসে যাবে আর সেই মেলার প্রধান ও একমাত্র আকর্ষণ হবে খোকা বলা বাহুল্য খোকাকে চেয়ারে বসে থাকতে দেখে অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল বললেন ইনি আবার কোথেকে আমদানি হলেন গিরিডি শহরে তো ইনাকে দেখেছি বলে মনে পড়ছে না আমি তাড়াতাড়ি বললাম ও আমার কাছে এসেছে কিছুদিন এক জ্ঞাতির ছেলে অবিনাশবাবু বাচ্চাদের আদর করার মতো তার ডান হাতে তর্জনী দিয়ে খোকার গালে একটা টোকা মেরে বললেন কি নাম তোমার খোকা হ্যাঁ খোকা কিছুক্ষণ গম্ভীরভাবে অবিনাশবাবুর মুখের দিকে চেয়ে থেকে বলল অ্যাক্টোমরফিক স্যারিব্রেটনিক অবিনাশবাবু চমকে উঠে দু চোখ বড় বড় করে বললেন ও বাবা এই কোন দিছি না ও অধ্যাপক মশাই আমি একটু হেসে বললাম ওটা ওর নাম নয় অবিনাশবাবু ও যেটা বলছে সেটা হচ্ছে আপনার বিশেষ আকৃতি ও প্রকৃতির বৈজ্ঞানিক বর্ণনা ওর নাম আসলে অমূল্য কুমার বসু ডাকনাম খোকা বৈজ্ঞানিক নাম অবিনাশবাবু দেখলাম বেশ অবাক হয়েছেন আপনি আজকাল কচি খোকাদের ধরে ধরে ওইসব শেখাচ্ছেন নাকি এই কথার উত্তরে হয়তো আমি চুপ করেই থাকতাম কিন্তু আমার বদলে খোকাই মন্তব্য করে বসল উনি আমায় কিছুই শেখাননি এই বলেই খোকা চুপ করে গেল এরপরেই অবিনাশবাবু কেমন যেন গম্ভীর হয়ে মিনিট পাঁচেকের মধ্যেই চা কফি কিছু না খেয়ে উঠে পড়লেন যেরকম ভাব নিয়ে গেলেন তাতে আমার ভয় হচ্ছে উনি খোকার খবরটা না রটিয়ে ছাড়বেন না তেমন উৎপাত আরম্ভ হলে বাড়িতে পুলিশ রাখার বন্দোবস্ত করব এখানকার ইন্সপেক্টর সমাদারের সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে পনেরোই সেপ্টেম্বর খোকার বিচিত্র কাহিনীর যে এইভাবে পরিসমাপ্তি ঘটবে তা ভাবতেই পারিনি গত দুদিন এক মুহূর্ত ডায়েরি লেখার ফুরসত পাইনি কি ঝক্কি যে গেছে আমার উপর দিয়ে সেটা একমাত্র আমিই জানি কারণটা অবশ্যই যা ভয় পেয়েছিলাম তাই সেদিন অবিনাশবাবু আমার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার আগে পাড়ায় পাড়ায় ঘুরে খোকার কীর্তির বর্ণনা দেন সেদিন সন্ধে থেকে লোকজন উকিঝুঁকি দিতে শুরু করে খোকাকে আমি তার দোতলার ঘরেই রেখেছিলাম এবং সে ঘুমোচ্ছে এই বলে লোক তাড়ানোর মতলব করেছিলাম কিন্তু সারাক্ষণই ঘুমোচ্ছে এই কথাটা তো লোক বিশ্বাস করবে না রাত আটটা নাগাদ যখন আমার নিচের বৈঠকখানায় রীতিমতো ভিড় জমে গেছে আর লোকেরা শাসাচ্ছে যে খোকাকে না দেখে সেখান থেকে তারা নড়বে না তখন বাধ্য হয়ে খোকাকে নিয়ে আসতে হলো আর অমনি সকলে তার উপর কুমড়ি খেয়ে পড়ে আর কি আমি যথাসম্ভব দৃঢ়ভাবে বললাম দেখুন মাত্র সাড়ে চার বছরের ছেলে আপনারা যদি এভাবে ভিড় করেন তাহলে তো আলো বাতাস বন্ধ হয়ে এমনিতেই তার শরীর খারাপ হয়ে যাবে তখন তারা বলল তাহলে ওকে বাইরে আপনার বাগানে নিয়ে আসুন না হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন না হ্যাঁ নিয়ে আসুন নিয়ে আসুন শেষ পর্যন্ত তাই হলো খোকাও বাগানে আসেনি কখনো এসেই তার মুখে কথা ফুটল সে ঘাস থেকে আরম্ভ করে যত ফুল ফল গাছ পাতা ঝোপঝাড় বাগানে রয়েছে তার প্রত্যেকটি ল্যাটিন নাম আওড়ে যেতে লাগল যারা এসেছিলেন তাদের মধ্যে আবার এখানকার মিশনারি স্কুলের হেডমাস্টার ফাদার গলবে ছিলেন তিনি আবার বটানিস্ট খোকার জ্ঞানের বহর দেখে তিনি একেবারে স্তম্ভিত হয়ে আমার বেতের চেয়ারে বসে পড়লেন এই তো গেল পরশুর কথা কাল আমার বাড়িতে কত লোক এসেছিল সেটা খোকা নিজেই রাত্রে বিছানায় শোবার সময় বলল তার কথায় জানলাম লোকের হিসেব হচ্ছে সব শুদ্ধ তিনশো ছাপ্পান্ন জন তার মধ্যে তিনজন সাহেব সাতজন উড়িয়া পাঁচজন আসামি একজন জাপানি ছাপ্পান্ন জন বিহারি দুজন মাদ্রাজি আর বাকি সব বাঙালি গতকাল সকালে কলকাতা থেকে তিনজন খবরের কাগজের রিপোর্টার এসে হাজির তারা খোকার সঙ্গে কথা না বলে ছাড়বে না খোকা কথা বলল ঠিকই কিন্তু তাদের কোনো প্রশ্নের জবাব সে দিল না কেবল তিনজনকে আলাদা করে তাদের কাগজে কত ছাপার কালি খরচ হয় ক লাইন খবর তাতে থাকে আর কত সংখ্যা কাগজ ছাপা হয় এই সমস্ত হিসেব তাদের দিয়ে দিল একজন রিপোর্টারের সঙ্গে একটি ফটোগ্রাফার এসেছিল সে একসময় ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে খোকার একটা ছবি তোলার জন্য ক্যামেরা উঁচিয়ে দাঁড়ালো খোকা বলল ফ্ল্যাশ না চোখে লাগে ফটোগ্রাফার একটু হেসে খোকা খোকা গলা করে বলল একটা ছবি খোকা বাবু দেখো না কেমন সুন্দর ছবি হবে তোমার এই বলে তুলতে গিয়ে দেখে কিছুতেই আর ফ্ল্যাশ জ্বলে না অথচ বাল্বটা ঠিকই পুড়ে যাচ্ছে এই করে সাতখানা বাল্ব পুড়ল কিন্তু ফ্ল্যাশ আর জ্বলল না বিকেলে এক ভদ্রলোক এলেন যিনি সমীরণ চৌধুরী বলে নিজের পরিচয় দিলেন কলকাতা থেকে আসছেন বললাম কি প্রয়োজন আপনার ভদ্রলোক বললেন তিনি নাকি একজন ইমপ্রেসারিও অর্থাৎ বড় বড় নাচিয়ে বাজিয়ে গাইয়ে ম্যাজিশিয়ান ইত্যাদি শোয়ের বন্দোবস্ত করে দেন তার ইচ্ছে খোকাকে তিনি কলকাতার নিউ এম্পায়ারের স্টেজে উপস্থিত করবেন খোকা সেখানে প্রশ্নের জবাব দিয়ে মন থেকে অঙ্ক কষে ল্যাটিন আউড়ে গান গেয়ে লোককে অবাক করে দেবে এ থেকে খোকার খ্যাতিও হবে রোজগারও হবে তেমন বুঝলে বিলেতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা যেতে পারে আমি বললাম খোকার মা বাবার অনুমতি ছাড়া আমি এ ব্যাপারটায় মত দিতে পারি না ওর বাবার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি আপনি তার সঙ্গে গিয়ে কথা বলুন সন্ধ্যার দিকে পাঁচ ছশো লোকের সামনে বসে নানান রকম আশ্চর্য কথা বলার পর খোকা হঠাৎ চাপা গলায় বলল মির ইস ময়দা আমার ভাষা অনেকগুলোই জানা আছে জার্মানটা রীতিমতো সড়গড় বুঝলাম খোকা জার্মানে বলছে আমি ক্লান্ত আমি তৎক্ষণাৎ সমবেত লোকেদের বললাম যে খোকা এখন ভেতরে যাবে সে বিশ্রাম করতে চায় লোকেরা হয়তো এ কথায় একটু গোলমাল করতে পারত কিন্তু পুলিশ থাকায় ব্যাপারটা বেশ সহজেই ম্যানেজড হয়ে গেল খোকাকে আমার ঘরে শোয়ালাম প্রায় যখন বারোটা বাজে তখন দেখে মনে হলো সে ঘুমিয়ে পড়েছে আমি হাতের বইটা রেখে বাতিটা নিভিয়ে দিলাম আমার মনটা ভালো ছিল না আমি নিজে নির্জনতা ভালোবাসি গত দুদিন ভিড়ের ঠেলায় আমারও ক্লান্ত লাগছিল যদিও ক্লান্তি জিনিসটা আমার সহজে আসে না চার দিন চার রাত্রি না ঘুমিয়ে কাজ করার অভিজ্ঞতাও আমার হয়েছে এবং কোনোবারই কাবু হয়নি আসলে কাল খোকার ক্লান্তির আভাস পেয়েই আরও চিন্তিত হয়ে পড়েছি কি উপায় হবে এই আশ্চর্য খোকার তার মা বাবার কাছে যদি তাকে ফেরত দিয়ে আসি তাহলেই বা সে রেহাই পাবে কি করে সেখানেও তো উৎপাত শুরু হবে এর একটা ব্যবস্থা করব বলে তো আমি নিজেই ওকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর এমনও নয় যে অন্য কোনো একটা বড় ডাক্তারের পরামর্শ নিলেই একটা উপায় হয় ব্রেনে কি কি জাতীয় গোলমাল হতে পারে না পারে সেই নিয়ে আগেই আমার অনেক পড়াশোনা ছিল তাছাড়া গত কদিন আমি একমাত্র এই বিষয়টা নিয়েই এগারোখানা বই পড়ে ফেলেছি কোনোখানেই খোকার যেটা হয়েছে সেই জাতীয় ঘটনার কোনো উল্লেখ পাইনি পৃথিবীর ইতিহাসে খোকার এই ঘটনা একেবারে অনন্য ও অভূতপূর্ব এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই এই সব ভাবতে ভাবতে আমিও কখন ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙল আচমকা একটা বাজ পড়ার শব্দে উঠে দেখি ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মেঘের গর্জন এক ঝলক বিদ্যুতের আলোয় পাশের বিছানার দিকে চেয়ে দেখি খোকা নেই আমি ধর্মরিয়া বিছানা থেকে উঠে পড়লাম কি জানি কি মনে হলো আমার বালিশটা তুলে দেখি তার তলা থেকে আমার চাবির গোছাটাও উধাও আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমি সিঁড়ি দিয়ে সোজা নেমে এসে ল্যাবরেটরির দিকে গিয়ে দেখি দরজা হাঁ করে খোলা আর ভিতরে বাতি জ্বলছে ঘরের ভেতরে ঢুকে যা দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে এলো খোকা আমার কাজের টেবিলের সামনে টুলের ওপর বসে আছে তার সামনে টেবিলের ওপর সার করে সাজানো আমার বিষাক্ত মারাত্মক অ্যাসিডের সম্পোতল বুনসেন বার্নারটাও চলছে আর তার পাশেই ফ্লাস্কে কি যেন একটা তরল পদার্থ সবে মাত্র গরম করা হয়েছে খোকার হাতে একটা টিরানিয়াম ফসফেটের বোতল সেটা কাত করে তা থেকে কয়েক ফোঁটা অ্যাসিড সে ফ্লাস্কটার মধ্যে ঢেলে দিতেই তার থেকে ভক ভক করে হলদে রঙে ধোঁয়া বেরোলো সঙ্গে সঙ্গে ঘর ভরে গেল একটা তীব্র ঝাঁঝালো গন্ধে যাতে আমার প্রায় চোখে জল এসে গেল এবার আমি ঘরে ঢুকেছি বুঝতে পেরে খোকা আমার দিকে ফিরে চাইল কোথায় খোকা গর্জন করে উঠল অ্যানাই হেলেন খোকা আমার অ্যানাই হেলেন চাইছে তার মতো সাংঘাতিক অ্যাসিড তো আর নেই ও অ্যাসিড দিয়ে খোকা করবে কি ওটা তো আমার আলমারির উপরের তাকে বন্ধ থাকে কিন্তু যেসব জিনিস খোকা এতক্ষণ ঘাটাঘাটি করেছে তাতেও প্রায় খান্ত্রিশেক হাতিকে অনায়াসে ঘায়ল করা চলে আবার আদেশ এলো দাও দরকার এক্ষুনি আমি নিজেকে যথাসাধ্য সংযত করে খোকার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বললাম খোকা তুমি যেসব জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করছো সেগুলো ভালো না হাতে লাগলে হাত পুড়ে যাবে ব্যথা পাবে তুমি আমার সঙ্গে উপরে ফিরে চলো এসো এই বলে হাতটা বাড়িয়ে ওর দিকে একটু এগিয়ে গেছি এমন সময় খোকা হঠাৎ টেরানিয়াম ফসফেটের বোতলটা হাতে নিয়ে এমনভাবে সেটাকে তুলে ধরল যে আর এক পা যদি এগোই আমি তা হলেই যেন সে ওটা আমার দিকে ছুঁড়ে মারবে আর তা হলেই মৃত্যু না হলেও আমি যে চিরকালের মতো পুড়ে পঙ্গু হয়ে যাব সে বিষয়ে কোনো সন্দেহ নেই খোকা অ্যাসিডের বোতলটা আমার দিকে তাক করে দাঁতে দাঁত চেপে আবার বলল এনাই হেলেন দাও ভালো চাও তো দাও এ অবস্থা থেকে আর বেরোবার কোনো উপায় নেই এবং এত অ্যাসিড হ্যান্ডেল করেও খোকা জখম হয়নি দেখে একটা ভরসা পেয়ে আমি আলমারিটা খুলে একেবারে ওপরের তাকের পিছন দিক থেকে হেলেনের বোতলটা বার করে খোকার সামনে রেখে মনে মনে ইষ্টনাম জপ করতে লাগলাম অবাক হয়ে দেখলাম যে অ্যাসিডের বোতলটা খুলে তার থেকে অত্যন্ত সাবধানে ঠিক তিন ফোঁটা অ্যাসিড খোকা তার সামনের ফ্লাস্কটায় ঢালল তারপর আমি কিছু করতে পারবার আগেই অবাক হয়ে দেখলাম যে খোকা তার নিজের তৈরি সবুজ রঙের মিক্সচার ঢকঢক করে চার ঢোকে গিলে ফেলল আর পর মুহূর্তেই তার শরীরটা টেবলের ওপর কাত হয়ে এলিয়ে পড়ল আমি দৌড়ে এগিয়ে গিয়ে খোকাকে কোলে তুলে নিয়ে একেবারে সোজা দোতলায় তার খাটে নিয়ে গিয়ে ফেললাম তার নাড়ি আর বুক পরীক্ষা করে দেখলাম কোনো গোলমাল নেই ঠিক চলছে নিঃশ্বাস প্রশ্বাসও ঠিক আছে মুখের ভাবে কোনো পরিবর্তন নেই বরং বেশ শান্ত বলেই মনে হচ্ছে অজ্ঞান সে হয়েছে তাও মনে হলো না ভাবটা ঘুমের গভীর ঘুমের বাইরে তখন মুষলধারে বৃষ্টি নেমেছে আমিও চুপ করে খোকার খাটের পাশে বসে রইলাম ঘণ্টাখানেক বাদে বৃষ্টি থেমে মেঘ কেটে যেতে দেখলাম ভোর হয়েছে কাকচড়ুই ডাকতে শুরু করেছে ঠিক ছটা বেজে পাঁচ মিনিটের সময় খোকা একটু এপাশ ওপাশ করে চোখ মেলে চাইল তার চাহনিতে কেমন যেন একটা নতুন ভাব একটুক্ষণ এদিক ওদিক দেখে একটু কাঁদো কাঁদো ভাব করে খোকা বলল মা কোথায় মার কাছে যাব আধ ঘন্টা হলো খোকাকে ঝাঁঝায় তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি ঝাঁঝা যাবার পথে গাড়িতেই খোকার সঙ্গে বেশ ভাব হয়ে গেছিল যখন চলে আসছি তখন সে তার দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়িয়ে বলল আমার লজেন চুষ এনে দেবে দাদু লজেন চুষ আমি বললাম নিশ্চয়ই দেব কালই আবার গিরিডি থেকে এসে তোমায় লজন চুষ দিয়ে যাব মনে মনে বললাম খোকাবাবু একদিন আগে হলেও তুমি আর লজন চুষ চাইতে না তুমি চাইতে দাঁত ভাঙা ল্যাটিন নামওয়ালা কোনো এক বিচিত্র বিজাতীয় বস্তু শুনছিলেন প্রফেসর শঙ্কু ও খোকা রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দ্বীপ খোকার মায়ের ভূমিকায় ইন্দ্রাণী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স